আবু হুরাইরা রজাল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে এক খানার দাওয়াতে উপস্থিত ছিলাম তার সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো এটা তার নিকট পছন্দনীয় ছিল তিনি সেখান হতে এক খণ্ড খেলেন এবং বললেন আমি কেয়ামতের দিন সমগ্র মানবজাতির সর্দার হব তোমরা কি জানো আল্লাহ কিভাবে কেয়ামতের দিন একই সমতলে পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্র করবেন যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারী আহ্বান সবার নিকট পৌঁছায় সূর্য তাদের অতি নিকটে এসে যাবে তখন কোনো কোনো মানুষ বলবে তোমরা কি লক্ষ্য করনি তোমরা কি অবস্থায় আছো এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছ তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজে বের করবে না যিনি তোমাদের জন্য তোমাদের রবের নিকট সুপারিশ করবেন তখন কিছু লোক বলবে তোমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম আছেন তখন সকলে তার নিকট যাবে এবং বলবে হে আদম আপনি সমস্ত মানবজাতির পিতা আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার পক্ষ হতে রুহ আপনার মধ্যে ফুঁকেছেন তিনি ফেরেস্তাদেরকে আপনার সম্মানের নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী সকলে আপনাকে সাজদাও করেছেন এবং তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করবেন না আপনি কি দেখেন না আমরা কি অবস্থায় আছি এবং কি কষ্টের সম্মুখীন হয়েছি তখন তিনি বলবেন আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন এর পূর্বে এমন রাগান্বিত হননি আর পরেও এমন রাগান্বিত হবেন না আর তিনি আমাকে বৃক্ষটি হতে নিষেধ করেছিলেন তখন আমি ভুল করেছি এখন আমি নিজের চিন্তায় ব্যস্ত তোমরা আমাকে ছাড়া অন্যের নিকট যাও তোমরা নুহের নিকট চলে যাও তখন তারা নুহ আল্লাহ সাল্লামের নিকট আসবে এবং বলবে হে নুহ পৃথিবীবাসীর নিকট আপনিই প্রথম রসুল এবং আল্লাহ আপনার নাম রেখেছেন কৃতজ্ঞ বান্দা আপনি কি লক্ষ্য করছেন না আমরা কি ভয়াবহ অবস্থায় আছি আপনি কি দেখছেন না আমরা কতই না দুঃখ কষ্টের সম্মুখীন হয়ে আছি আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করবেন না তখন তিনি বলবেন আমার রব আজ এমন রাগান্বিত হয়ে আছেন যা ইতোপূর্বে হন নাই এবং এমন রাগান্বিত পরেও হবেন না এখন আমি নিজের চিন্তাই ব্যস্ত তোমরা নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম এর নিকট চলে যাও তখন তারা আমার নিকট আসবে আর আমি আরশের নিচে সাজদায় পড়ে যাব তখন বলা হবে হে মুহাম্মদ আপনার মাথা উঠান এবং সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে আর আপনি যা চান আপনাকে তাই দেয়া হবে মোহাম্মদ ইবনু উবায়দ রহমতুল্লা আলহী বলেন হাদিসের সকল অংশ মুখস্থ করতে পারিনি